আমি কাল ফোন করেছিলাম আপনাকে আমার নাম দীননাথ লাহিড়ি আপনি তো প্রদোষ মিত্র আগে হ্যাঁ বসুন এই আমার খুঁড়তুতো ভাই তপেশ নমস্কার নমস্কার কি ব্যাপার বলুন আপনার কাছে ব্যাপারটা হয়তো খুব তুচ্ছ মনে হবে তাই কেসটা নেবার ব্যাপারে আপনাকে আমি জোর করতে পারবো না কেবল অনুরোধ করতে পারি বেশ সে বিচার আমি করব আগে কেসটা কি বলুন <laughs> কেসও বলতে পারেন আবার অ্যাটাচি কেসও বলতে পারেন এই যে এর ব্যাগটা দেখছেন এটা নিয়ে ঘটনা এটা তো বেশ বার কয়েক আকাশে উড়েছে বলে মনে হচ্ছে ট্যাগগুলো ছেঁড়া হলেও ইলাস্টিক ব্যান্ডগুলো এখনো রয়ে গেছে হ্যাঁ আমার হাতলটাতেও ঠিক একই ব্যাপার ও তার মানে এই ব্যাগটা আপনার নয় আগে না এটা আর একজনের সঙ্গে বদল হয়ে গেছে বুঝতে পারছি এই ব্যাগ এত কমন আমারই তো খান দু তিন রয়েছে তা বদল হয়েছে কি ট্রেনে না প্লেনে কালকা মেলে দিল্লি থেকে ফিরছিলাম গত সোমবার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে চারজন যাত্রী ছিলাম তারই একজনের সঙ্গে বদল হয়ে গেছে কার সঙ্গে সেটা জানা নেই বোধ সেটা জানা থাকলে বোধ আপনার কাছে আসতে হতো না অন্য যাত্রীদের নাম জানেন একজন ছিলেন মিস্টার পাকড়াশি দিল্লি থেকে আমারই সঙ্গে উঠলেন নামটা জানলেন কি করে অন্য আরেকটি যাত্রীর সঙ্গে তার চেনা বেরিয়ে গেল তিনি মিস্টার পাকরাশি বলে সম্বোধন করলেন কথাবার্তায় দুজনকে বিজনেসম্যান বলে মনে হলো এই অন্যজনের নামটা জেনেছিলেন না তবে তিনি অবাঙালি ভালো বাংলা জানেন কথায় বুঝলাম তিনি সিমলা থেকে আসছেন আর তৃতীয় ব্যক্তি তিনি বাঙালি নন আপার বাড়তে ছিলেন আমি ছিলাম নিচে তিনি আমাকে একটি আপেল অফার করেন তার নিজের বাগানের আপেল শুনে মনে হলো সিমলাতেই তার বাগান আই সি um, ওই ব্যাগটা খোলা যায় হুম হুম দুটোর একটাতেও চাবি ছিল না আপনারটাতে কোনো মূল্যবান জিনিস ছিল কি কিছু না অতি সাধারণ জিনিস তবে একটা পাণ্ডুলিপি ছিল ভ্রমণ কাহিনী উনিশশো সতেরোই লেখা সঙ্গে নিয়েছিলাম পড়ব বলে তিব্বতের বিষয় লেখা তিব্বত হ্যাঁ লেখকের নাম শম্ভুচরণ বোস আন্দাজ করছি সেটা আসে আমার জ্যাঠামশাইয়ের সঙ্গে জ্যাঠামশাই সতীনাথ লাহিড়ি কাঠমান্ডুতে রানাদের বাড়িতেই প্রাইভেট টিউটার ছিলেন পঁয়তাল্লিশ বছর আগে অত্যন্ত অসুস্থ হয়ে দেশে ফেরেন আর কিছুদিনের মধ্যেই মারা যান তার জিনিসপত্রের মধ্যে একটা নেপালি বাক্স ছিল সেটা সেই সময় থেকেই আমাদের বাড়িতে একটা বক্স রুমে পড়েছিল ওটার অস্তিত্বই জানতাম না ঘরটায় আরশোলা আর ইঁদুরের উপত্র বেড়েছিল বলে সব জিনিসপত্র বার করে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা করা হয় তখন এই বাক্সটা বেরোই আর তার মধ্যেই এই লেখাটা আমার কাছে লেখাটার মূল্য তেমন নয় তাই আমি আর আমার বাক্সটা ফেরত পাওয়ার জন্য তেমন আগ্রহ বোধ করছিলাম না আর এই যে বাক্সটা দেখছেন দাঁড়ান আমি খুলছি দেখুন এতেও খুব একটা মূল্যবান কিছু নেই হুম দুটো ভাঁজ করা ইংরেজি খবরের কাগজ দেখছি এই কাগজ কে পড়ছিল আপনার মনে নেই মানে হাত ঘুরছিল যেমন হয় আর কি আমিও পড়েছি টুথপেস্ট টুথব্রাশ দাড়ি কামানোর জিনিস হজমের বুড়ি এটা কি ওটা কলকাতার একটা ম্যাপ আচ্ছা বিশলাই পেন্সিল আগাথা ক্রিস্টি রুমাল রুমালে তো আবার সেলাই করে ইনিশিয়াল করা দেখছি জি হ্যাঁ মোট কথা এর মালিকের হদিশ পাওয়া যাবে না মনে করে ব্যাগটা আমি আমার ভাইপোকে দিয়েছিলাম তারপর কাল রাত্রে হঠাৎ মনে হলো এসব জিনিস দেখতে তেমন জরুরি নাও হতে পারে কিন্তু এর মালিকের কাছে হয়তো এর কোনোটার মূল্য থাকলেও থাকতে পারে যেমন এই রুমালটাই ধরুন না কে জানে কার সূচিকর্ম এটা হয়তো মালিকের স্ত্রীর হয়তো স্ত্রী আর জীবিত নেই এই সব ভেবে মনটা খুঁত খুঁত করতে লাগল তাই এটা ভাইপোর ঘর থেকে তুলে আপনার কাছে নিয়ে এলাম সত্যি কথা বলতে কি আমারটা ফেরত না পেলে কিছু যায় আসে না কিন্তু এটা যদি ফেরত দেওয়া যায় তাহলে বাক্সটা কি অনেকবার খুলেছিলেন ট্রেনে দুবার সকালে ওঠার কিছুক্ষণের মধ্যে লেখাটা বার করে নি আবার রাত্রে ঘুমোবার আগে ভরে রাখি আপনার ট্রেনে ভালো ঘুম হয় সচরাচর না তবে এবার হয়েছিল ইনফ্যাক্ট ঘুম ভেঙেছে একেবারে হাওড়ায় এসে মিস্টার পাকড়াশি আমায় তুলে দেন তার মানে আপনি বোধহয় সকলের শেষে কামরা ছেড়েছেন আগে হ্যাঁ আর তার আগেই আপনার ব্যাগ বেহাত হয়ে গেছে তা তো বটেই আপনি বলছেন যে আমি এই ব্যাগের মালিককে খুঁজে বার করে তাকে এটি ফেরত দিই আপনার কাছে ব্যাপারটা একটু নিরামিষ বলে মনে হচ্ছে বোধহয় না কেসটায় নতুনত্ব আছে তাতে সন্দেহ নেই আপনার পারিশ্রমিক তো আমি দেবই তাছাড়া আমার মনে হয় আপনার কিছু ঘোরাঘুরির প্রয়োজন হতে পারে সে বাবদ কিছু টাকা আগাম আমি সঙ্গে করে এনেছি ধন্যবাদ আমার টেলিফোন নাম্বারটা ডিরেক্টরিতেই পাবেন ২৬ নম্বর রয়্যাল স্ট্রিট আমি তাহলে বাক্সটা রেখে যাই কোনো খবর পেলেই আমাকে জানাবেন কিন্তু এমনকি প্রয়োজনে আমার বাড়িতেও চলে আসতে পারেন সন্ধ্যেটা আমি রোজই বাড়িতে থাকি সাতটা নাগাদ এলে নিশ্চয়ই দেখা পাবেন মিস্টার পাকরাশি কি দিল্লি থেকে ফিরেছেন মিস্টার পাকরাশি তো দিল্লি যাননি সরি আমার একটু ভুল আচ্ছা four two one one six seven তুমি কি যত পাকরাশি আছে ডিরেক্টরিতে সবাইকে ফোন করবে নাকি পঁচিশের মধ্যে দশজন তো হয়েই গেল মিস্টার পাকড়াশি কি দিল্লি থেকে ফিরেছেন Delhi sorry wrong number double four three one five three hmm কলকাতার ম্যাপটাতে কতগুলো লাল দাগ আছে দেখেছো ফেলুদা দেখেছি পাঁচটা দাগ পাঁচটা হোটেলের জায়গায় ইয়ে মিস্টার পাকড়াশি কি দিল্লি থেকে ফিরেছেন হ্যাঁ ফিরেছেন তার সঙ্গে একটু কথা বলতে পারি ধরুন দিচ্ছি ঠিক আছে ঠিক বলেছো Feluda Chowringhee park street theatre road lower circular road সব হোটেল হ্যালো মিস্টার পাকড়াশি বলছি আমার নাম প্রদোষ মিত্র বলুন আজ একবার মিনিট দশেক সময় দিতে পারবেন আমাকে একটা জরুরি দরকার ছিল দশ মিনিট বলতে আপনি কত মিনিট বোঝেন দশই বুঝি তবে সেটা আট নয়ও হতে পারে ঠিক আছে আপনি আসুন তাহলে বিকেল পাঁচটায় থ্যাংক ইউ পাঁচটা বলতে কিন্তু আমি পাঁচটাই বুঝি আমিও নমস্কার চতপসে এখনই অ্যাপয়েন্টমেন্ট নাকি পাকড়াশি বিকেল পাঁচটা এখন যাব একটু সব সবজান্তা সিধু জ্যাটার কাছে আরে এসো এসো ফেলু চাঁদ হ্যাঁ, হ্যাঁ মনে পড়লো সিধু জ্যাটাকে মনে সব সময় পড়ে কিন্তু প্রয়োজন না পড়লে আর বুড়োর কাছে আসবে কেন বলা হ্যাঁ <laughs> তোমার ভাইটিকে তালিম দিচ্ছে তো আমার সঙ্গে থাকে সব সময় হ্যাঁ কি তপেশ বাবু বলো দেখি আমার ঘরে কি কি চেঞ্জ দেখছো দেখি তোমার অবজারভেশন কিরকম ওই বাদিকের ওই বুক কেসটা নতুন ল্যাম্প শেডটাও নতুন ক্যালেন্ডার নতুন ওই ছবিটাও পাল্টেছে আর আর আপনার চশমাটা নতুন ভেরি গুড ভেরি গুড হ্যাঁ ফুল মার্কস তা বলো ভেলু কি জানতে চাও বলো এখনো স্মরণ শক্তিটা মূর্ছে ধরেনি যদিও সেভেন্টি থ্রি হ্যাঁ সেভেন্টি থ্রি হবে এই এই অগ্রহণ মাসে শম্ভুচরণ বোস বলে বছর ষাটেক আগেকার কোন ভ্রমণ কাহিনী লেখকের কথা জানেন বলো কি ফেলু তার লেখা বিখ্যাত তেরায়ের কাহিনী পড়নি তেরাইয়ের কাহিনী হ্যাঁ টেরা শ্রদ্ধে টেরাই ডাক্তার ছিল শম্ভুচরণ বুঝলে তার উপরে দুর্দান্ত শিকারি আর পর্যটক কাঠমান্ডুতে প্র্যাকটিস করত ওর বইয়ে এক রানার কথা লেখা আছে বীরেন্দ্র শামসের জং শিকারের প্রচন্ড শখ এদিকে ঘোর মধ্য এক হাতে বন্দুক আর এক হাতে মদের বোতল নিয়ে মাচায় বসত জানোয়ার সামনে পড়লেই হাত একেবারে স্টেডি কিন্তু একবার স্টেডি হয়নি বাঘ লাফিয়ে পড়েছিল মাচার উপরে পাশের মাচায় ছিল শম্ভুচরণ তারই বন্দুকের অব্যর্থ গুলি শেষটায় রানাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় রানা তার কৃতজ্ঞতা স্বরূপ শম্ভুচরণকে একটি মহামূল্য রত্ন উপহার দেন আচ্ছা উনি কি তিব্বত গিয়েছিলেন তা তো বটেই রিটায়ার করবার পর তিব্বতে যান উনি মারা যাবার পরে কাগজে লিখেছিল তাই হ্যাঁ, হ্যাঁ, আমি তখন এম এ পড়ছি আচ্ছা ধরুন আজ যদি হঠাৎ জানা যায় যে তিব্বত ভ্রমণ সম্বন্ধে তার একটা অপ্রকাশিত বড় লেখা রয়েছে তাহলে নিশ্চয়ই সেটা একটা বেশ মূল্যবান জিনিস হবে কি বলছো ভেলু শম্ভুচরণের মতো অমন ভ্রমণ কাহিনী অমন ইংরেজিতে কজন বাঙালি লিখেছে হ্যাঁ লন্ডন টাইমসে তেরাই সম্বন্ধে কি লিখেছিল জানো ওর লেখা যদি কিছু পাওয়া গিয়ে থাকে ফেলো গোল্ড মাইন বুঝেছ fellow gold mine Come in. নমস্কার মিস্টার পাকড়াচি নমস্কার ভিজিটিং কার্ডে দেখছি প্রাইভেট ইনভেস্টিগেটর আগে হ্যাঁ সেটাকে আপনি না ইনি <laughs> আমি এ আমার তো ভাই ও কিছু তো বলা যায় না গুরুগিরিতে পর্যন্ত বালকরা আজকাল যার ট্যালেন্ট দেখাচ্ছে তো সেটা গোয়েন্দাগিরিতে বা হবে না কেন যাকে এখন এই সাতে নেই পাঁচে নেই মানুষটাকে জ্বালাতেলেন কেন আর আমার সন্ধানই বা কে দিল আপনাকে মিস্টার লাহেড়ির কাছ থেকে আপনার নামটা জানি লাহেড়ি গত সোমবার দিল্লি থেকে আপনারা এক কম্পার্টমেন্টে আসেন কালকা মেলে একটা ব্যাগ ছিল মিস্টার লাহেড়ির এয়ারলাইন্সের ব্যাগ নীল রং সেইটি অন্য কোনো যাত্রীর সঙ্গে অদল বদল হয়ে গেছে কেয়ারলেস ফুল ব্যাগটা কি আপনার না আমার ওরকম ব্যাগ ছিল না কোনোদিন তাই ব্যাগ উদ্ধারের জন্য গোয়েন্দা লাগাতে হলো কেন কি এমন ধন দৌলত ছিল তার মধ্যে একটা পুরনো পাণ্ডুলিপি ছিল ভ্রমণ কাহিনী সেটার আর কপি নেই ম্যানুস্ক্রিপ্ট হ্যাঁ ট্রেনে উনি লেখাটা পড়ছিলেন এখন মনে পড়ছে যাত্রীদের মধ্যে একজন বোধহয় আপনার চেনা বেরিয়ে গিয়েছিল তাই না হ্যাঁ কেডিয়া ব্রিজমোহন কেডিয়া তেজারতির কারবার আমার সঙ্গে এককালে কিছু ডিলিংস ছিল এই ব্রিজমোহনের কাছে কি ওরকম একটা ব্যাগ থাকতে পারে সেটা আমি কি করে বল কি রাজ্যের লোকের ব্যাগের খবর নিয়ে বেড়াই সেটা আপনি তাকে জিজ্ঞেস করুন ওর বাপের নামে ফোন আছে এস এন কেডিয়া ধরমতলায় অফিস তবে আপনি যে বলেন আমার একজনের সঙ্গে আলাপ ছিল তা নয় তিনজনের মধ্যে দুজনকে চিনতুম আমি অন্যটিকে আপনার মক্কেল দিননাথ লাহেড়ি আগে খুব লায়ক ছিল এখন সভ্যভব্য হয়েছে দিল্লিতে নাকি এক গুরু গিয়েছে সত্যি মিথ্যে জানি না আর অন্য যাত্রীটি এটা কি জেরা হচ্ছে না আপনি দেখছি দাবা খেলেন এত রকম বই আপনার আলমারিতে মনে হলো মাথাটা নিশ্চয়ই খুব পরিষ্কার তাই জিজ্ঞেস করছি স্মরণ শক্তি আমার ভালোই তবে অন্য যাত্রীটিকে চিনতাম না আমি এটুকু বলতে পারি যে শার্প চেহারা মাথায় টাক হর্ষা রং একটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আপেলের চাষ করে আফটার শেভ লোশন মাখে ইংরেজি উচ্চারণ ভালো নিরামিষ খায় আর কিছু আমার বয়স তিপ্পান্ন আমার কুকুরের বয়স তিন যাতে বক্সার হাউন্ড বাইরের লোক ঘরে এসে বেশিক্ষণ থাকে সেটাও পছন্দ করে না আপনারা আসুন নাম না সারনেম স্যার সেটা জানি না তবে নাম হওয়ার সম্ভাবনাই বেশি এসেছিলেন গত সোমবার এই হোটেলেই ছিলেন কি সেটাও জানি না দুটো নাম পাচ্ছি জেরাল প্যাটলে আর জিসি হোমস সাহেব না ইনি ইনি ভারতীয় না ইন্ডিয়ান তো কেউ নেই আপনি বরং অন্য হোটেলে দেখুন না হুম তাই দেখব থ্যাংকস সোমবার বলছেন হ্যাঁ সোমবার জি সি ধমিজা ধমিজা ধমিজা আর নেই টু ওয়ান সিক্সে ছিলেন ছিলেন মানে চলে গেছেন গতকাল ভোরে চেক আউট করেছেন আই সি আচ্ছা টু ওয়ান সিক্সটা কি এখন খালি এখন খালি তবে সন্ধেবেলা গেস্ট আসবে ওই ঘরের রুম বয়ের সঙ্গে একটু কথা বলা যায় নিশ্চয়ই আমি লোক দিয়ে দিচ্ছি আপনি ওর সঙ্গে চলে যান তুমি তো এ ঘরের রুম বয় जी हाँ কাল সকালে যে সাহেব চলে গেলেন তাকে মনে আছে हाँ साहब ওর সঙ্গে মাল কি কি ছিল মনে আছে एक बड़ा सूटकेस था और एक छोटा बैग নীল রঙের ব্যাগ हाँ साहब जब हम फिलास में पानी लेकर कमरे में आए उसी वक्त साहब को देखा कि छोटा बैग से सब चीज निकाल के बिस्तरा पे रखा मुझे मालूम हुआ कि साहब कुछ ढूंढ रहा था সাহেবের সঙ্গে ফল ছিল কিছু एप्पल था साहब बाहर निकालकर प्लेट में रखा ঠিকানাটা লিখে দিয়েছি স্যার কই দেখি হুম জি সি ধমিজা দ্য Wildflower Hall, Simla. Thank you. ভদ্রলোকের গাড়ি তো দেখছি না বেরিয়েছেন বোধ হয় দেখাই যাক কাকে চাই মিস্টার লাহেড়ি আছেন হ্যাঁ, কাকা একটু বেরিয়েছেন এক্ষুনি এসে যাবেন আমরা একটু বসতে পারি কি একটু দরকার ছিল ওর সঙ্গে আসুন বসুন আপনি কি ডিটেকটিভ ফেলু মিত্তির হ্যাঁ কিন্তু আপনার মুখটাও যেন চেনা চেনা লাগছে উনি ফিল্মে অ্যাক্টিং করেছেন বোধ হ্যাঁ একটা ছবিতে অশরীরী রিলিজ করেনি এখনো এটাই কি এখন আপনার পেশা কাকার একটা প্লাস্টিক ফ্যাক্টরি আছে তাতে বুঝতে হয় কিন্তু আমার আসল ঝুঁকুই অ্যাক্টিং এর দিকে কাকা কি বলেন কাকার ইচ্ছে নেই কেন <laughs> কাকা ওই রকমই আপনার কাকা কি আপনাকে একটা এয়ারলাইন্সের ব্যাগ দিয়েছিলেন হ্যাঁ কিন্তু ওটা তো কে ঝেড়ে দিয়েছে দেখছি কেউ ঝাড়েনি ওটা আপনার কাকা আমার কাছে এনে দিয়েছেন চাচ্ছুলে আমাকে না বলে টলে উনি হঠাৎ ডিসাইড করেন যে যার ব্যাগ তাকে ফেরত দেয়া হবে সেই ভারটা উনি আমাকে দিয়েছেন ঠিক আছে কিন্তু জিনিসটা একবার আমাকে দিয়ে আপনি বোধহয় তখন বাড়িতে ছিলেন না যাই হোক আমি জানতে চাইছিলাম আপনি কি ওটার থেকে কোনো কিছু বার করে নিয়েছিলেন টাইম পেলাম কই স্রেফ একটা ডট পেন নিয়েছি এই যে শেভিং এর জিনিসগুলো নেবার ইচ্ছে ছিল সব ইম্পর্টেন্ট কাকা এলেন আমি আসি <laughs> আপনারা এসে বসে আছেন এই সবে পাঁচ মিনিট বলুন কি খবর আপনার ব্যাগ বদল হয়েছে আপেলওয়ালার সঙ্গে ও G C Dhamija the nook wild flower hall Simla এরই মধ্যে বেরিয়ে পড়লো আপনি কি ম্যাজিক ট্যাজিক জানেন নাকি মশাই চৌরঙ্গি হোটেলে এসেছিলেন কাল চলে গেছেন চলে গেছেন হ্যাঁ সিমলা গেছেন কিনা সেটা গতকালের কালকামেলের রিজার্ভেশন লিস্ট দেখলে জেনে যাবেন আপনি সিমলাতে একটা টেলিগ্রাম করে দিতে পারেন তা তো পারি কিন্তু তার বাক্সটা তো ফেরত দিতে হবে আর সেই সঙ্গে আপনারটাও তো ফেরত আনতে হবে কারণ শম্ভুচরণের ম্যানাস্ক্রিপ্টটা বেশ ভ্যালুয়েবল তাই বুঝি আগে হ্যাঁ আমি খোঁজ নিয়ে জেনেছি তাহলে শুনুন আপনি সিমলা যান যা খরচ লাগে সব আমি দেব আর ট্রেনে তো চট করে রিজার্ভেশন পাবেন না আপনি প্লেনেই যান দিল্লি অব্দি ওখান থেকে কালকামিল ধরুন আর আপনার এই ভাইটিকেও সঙ্গে নিয়ে যান একে তো বেশ স্মার্ট বলে মনে হচ্ছে আপনারও হেল্প হবে সেটা আপনি ভেবে দেখুন মিস্টার লাহেরি আপনি ইচ্ছে করলে যে কোনো লোককে সিমলা পাঠিয়ে দিতে পারেন আপনার ভাইপোই তো রয়েছে কে প্রবীর আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি আপনি আসার আগে কথা হচ্ছিল প্রবীরের কোনো দায়িত্ব জ্ঞান নেই কি একটা বাংলা ছবিতে গিয়েছিল অ্যাক্টিং করতে দেখুন দেখি মশায় না না ওসব ভাইপো টাইপো দিয়ে হবে না আপনি যান আপনার মতো গুণী লোককে এই সুযোগটা দিতে পেরেও আনন্দ আপনি এই কয়েক ঘন্টার মধ্যে যা করলেন আপনি আর দ্বিধা করবেন না যত শিগগির পারেন বেরিয়ে পড়ুন ওখানে তো এখন খুব ঠান্ডা শুধু ঠান্ডা নয় বরফ মার্চে তো ওখানে স্নোফল হয় ভালো কথা যে বাক্সটায় লেখাটা পাওয়া যায় সেটা একবার দেখা যায় কি নিশ্চয়ই ওটা তো হাতের কাছেই আছে সিমলায় বরফ ফেলুদা হুম শুনেছি এই যে এ তো বাহারের বাক্স নেপালি এটা আপনার কাকার সঙ্গে এসেছিল আগে হ্যাঁ আর এতেই ছিল ম্যানুস্ক্রিপ্ট হ্যাঁ তার মানে বাক্সটা কি আপনার কাকার না শম্ভুচরণের সে তো আর জানতে পারিনি কাকা এসেছিলেন খুব অসুখ নিয়ে আর মারা যান তিন সপ্তাহের মধ্যেই আমার বয়স তখন সাত বছর এ তো কিউরিওতে বোঝাই দেখছি হ্যাঁ এর মধ্যে কোনো পাথর ছিল কি পাথর মানে প্রেশার স্টোন রত্ন জাতীয় কিছু কই না তো কেন বলুন তো না মানে শম্ভুচরণের একটা বই আছে তেরাই সম্বন্ধে তাতে আছে উনি এক রানার জীবন রক্ষা করেন এবং রানা খুশি হয়ে ওকে একটি মহামূল্য রত্ন দেন না জানেন সেরকম কোনো রত্ন টত্ন আমি পাইনি ঠিক আছে থ্যাংক ইউ মিস্টার লাহারি আমি বুকিংটা হলে আপনাকে ফোন করে জানাবো শিমলা মানে উত্তর ভারতের শিমলা আপনি কোন শিমলা ভাবছেন লালমোহন বাবু উত্তর কলকাতার শিমলা না মানে হঠাৎ অদ্দূর পাড়ি দিচ্ছেন প্রয়োজন আছে নিশ্চয়ই তদন্ত রামশ্যামের বাক্স অদল বদল হয়ে গেছে শ্যামের বাক্স রামের কাছ থেকে নিয়ে শ্যামকে ফেরত দিয়ে রামের বাক্স শ্যামের কাছ থেকে নিয়ে রামকে ফেরত দিতে হবে আরে বাস বাক্স রহস্য রহস্য কিনা জানি না তবে সামান্য দু একটা খটকার ব্যাপার আছে দেখুন মশাই আমি আপনাকে খুব থরলি চিনেছি একটু কিছু ইয়ে না থাকলে আপনি কিন্তু কেসটা নিতেনই না খুলে বলুন তো ব্যাপারটা কি কে সত্য বলছে আর কে সত্য গোপন করছে আর কেই বা মিথ্যে বলছে এইতে না জানা অবধি সঠিক কিছু বলা সম্ভব নয় আপনি যদি আমাদের সঙ্গে আসতে চান তো এবেলা বলুন কারণ আজই বুকিং করতে হবে সিমলা এখন বরফ পড়ছে লালমন বাবু বরফ সেবার রাজস্থানের ডেজার্ট আর এবারে snow from the flying pan to the Frigidaire মোটা খরচের ধাক্কা কিন্তু <laughs> খরচের ভয় দেখাচ্ছেন জটায়ুকে একুশখানা রহস্য রোমাঞ্চ উপন্যাস প্রত্যেকটা সেলিং লাইক হট কচুরিজ যত ঘুরবো তত দেখবো তত নতুন প্লট মাথায় আসবে তত বইয়ের সংখ্যা বাড়বে আর তত ততই ফুলে ফেঁপে উঠবেন লালমোহন গাঙ্গুলি ঠিক আছে তবে সঙ্গে যথেষ্ট উলেন্স নিতে হবে কিন্তু উলেন্স গরম ভেস্ট দুটো পুলোভার তুলোর কোট ওভারকোট মাংকি ক্যাপ একজোড়া দস্তানা গরম মোজা একজোড়া গোলস বুট বলছে কোনো ফোন টোন এসেছিল না বুকিং হয়ে গেল হ্যাঁ পরশু ভোর ছটায় দিল্লি দিনের বেলাটা থাকতে হচ্ছে কনট হোটেলে সন্ধ্যে সাড়ে সাতটায় ট্রেন সেটা ভোর ছটায় কালকা পৌঁছবে সেখানে গাড়ি বদল করে সিমলা দুপুরে পৌঁছে যাচ্ছি স্নোবি হোটেলে এক রাতের বুকিংয়ের জন্য খবর পাঠিয়ে দিয়েছি বলছে এটা সিজন না হয়ে যাবে তুই একসময় লালমোহন বাবুকে ফোন করে জানিয়ে দিস হ্যাঁ আজ আর টাইম পেলাম না কালকে লন্ড্রি থেকে গরম কাপড়গুলো নিয়ে আসতে হবে আচ্ছা ফেলুদা বল ওই নেপালি বাক্সটা থেকে যদি সেই রানার দেওয়া রত্নটা বেরিয়ে যেত তাহলে দারুণ হতো তাই না হ্যাঁ সেটা অবশ্যই আমার মনে হয়েছিল তবে ওতে নেই আমি খুব ভালো করে দেখেছি হ্যালো মিস্টার মিত্র আছেন প্রদোষ মিত্র আপনি ধরুন দিচ্ছি mister Lahiri hello mister Mitra হ্যাঁ কি খবর শুনুন মিস্টার ধামেজার কাছ থেকে একটা খবর আছে এর মধ্যে টেলিগ্রামের উত্তর এসে গেল না না এটা একটা টেলিফোন এসেছে এই মিনিট পাঁচেক আগে কে করলো ফোনটা ধামেজা নাকি রেলওয়ে অফিসে খোঁজ করে রিজার্ভেশন লিস্ট দেখে আমার নাম ঠিকানা জোগাড় করেছিল হঠাৎ চলে যেতে হয় বলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি কিন্তু ওর এক চেনা লোকের কাছে আমার বাক্সটা রেখে গেছে তার কাছে গিয়ে বাক্সটা ফেরত দিলেই উনি আমার বাক্সটা দিয়ে দেবেন সেই ভদ্রলোকই ফোনটা করেছিলেন পাণ্ডুলিপিটা রয়েছে কিনা জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে যাক তাহলে তো সব লাটা চুকিয়ে গেল আগে হ্যাঁ খুব আনএক্সপেক্টেড আমি মিনিট পাঁচেকের মধ্যে বেরিয়ে পড়ছি আপনার বাড়ি থেকে ধামিজার ব্যাগটা নিয়ে চলে যাব শুনুন আপনি আর এত দূর আসবেন কেন ঠিকানাটা দিয়ে দিন আমি নিয়ে যাচ্ছি আপনার ব্যাগটাও আমি নিয়ে আসব কিন্তু সেটা আমি আজকের রাতটা রাখতে চাই শম্ভুচরণের লেখাটা একটু উল্টে পাল্টে দেখব শুধু আজকের রাত কেন ওটা আপনি রেখে দেবেন আমার কোনো আপত্তি নেই অনেক ধন্যবাদ ইয়ে ভদ্রলোকের নামটা কি নাম মিস্টার পুরি ঠিকানা four by two Pretoria street four by two আগে হ্যাঁ। ঠিক আছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল আমি তাহলে ব্যাগটা নিয়ে কাল সকালে আসছি আপনার ওখানে ঠিক আছে good night good night Simla ফসকে গেল তাই তো মনে হচ্ছে ইস তবে তবে কি একটা খটকা আছে কি কাল সকালে ধনী যা চলে গেছে এই পুরী ভদ্রলোকটি খবরটা দিতে এত সময় নিলেন কেন তাও তো বটে হয়তো টেলিফোন পাননি আজকাল ফোনের ব্যাপারটা জানি তো তাই হবে চ আর দেরি করে লাভ নেই दाहिने सरदार जी विक्टोरिया स्ट्रीट बहुत अच्छा কি অন্ধকার পাড়া ফেলুদা ভিক্টোরিয়া স্ট্রিট এমনিতেই অন্ধকার তার উপর লোডশেডিং মনে হচ্ছে টর্চ এনেছে তো হ্যাঁ বাড়ির নম্বর দেখতে হবে তো यहाँ रोक दीजिए सरदार जी जरा दस मिनट वेट करना है এটা তো চার নম্বর ওই গলিটা হয় মনে হচ্ছে দেখা তো যাক কই বাবা চার বাই দুই এ তো পাঁচ নম্বর দেখছি ওই ভেতর দিকেও আরেকটা বাড়ি আছে এইদিকেও তো কিসের শব্দ তুই ঠিক আছিস তো গায়ে তেল মেখে এসেছিল ফেলুদা তাই তো ফসকে বেরিয়ে গেল পাড়াগাঁয়ের ছিঁড়ে চোরের মতো ব্যাগটা গেছে এই রে আমার সন্দেহটা ছিল এরকম একটা ব্যাপার হতে পারে পুরি টুরি সব ভাঁওতা ফোর বাই টু নম্বরে নেই তো ব্যাগটা যে নিয়ে গেল তিনটে ছিল একটা গেল পরোয়া নেই মানে ওটা তোমার ব্যাগ ভেতরে তিনটে ছেঁড়া গেঞ্জি পাঁচখানা ধুর ধরে গামছা আর খান আসতে খবরের কাগজ বাঁচা গেছে কিন্তু ব্যাপারটা তো গোলমেলে বলে মনে হচ্ছে ফেলুদা তা তো বটেই কিন্তু যেটা আমি বুঝতে পারছি না সেটা হচ্ছে থামিজার এই সুটকেসটা এমন কি আছে যে ওটাকে পাওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে সেটা আমি বুঝতে পারছি না কারণ ওর প্রত্যেকটি জিনিস আমি আলাদা করে দেখেছি কিচ্ছু পাইনি অদ্ভুত ব্যাপার এনিওয়ে আমরা পরশুই যাচ্ছি বাক্সটা পেলে সিমলার হোটেল থেকে আপনাকে ফোন করে জানিয়ে দেব ঠিক আছে বেস্ট অফ লাক এত রাত্রিরে আমি খুলছি আসুন মিস্টার পাকড়াসি একটু অবাক হচ্ছেন বোধ হয় রাত দশটার সময় তা একটু ফোন করেছিলাম আপনি ছিলেন না বসুন হ্যাঁ বসছি সেগুলো নো থ্যাংকস বলুন কি ব্যাপার একটা অনুরোধ বলতে পারেন একটা বেয়াড়া অনুরোধ নিয়ে এসেছি আমি বলুন দীননাথ লাহিড়ী আপনাকে যে লেখাটার কথা বলছিলেন সেটা কি তেরাই রচয়িতা শম্ভুচরণের কোনো লেখা আগে হ্যাঁ তার তিব্বতের ভ্রমণ কাহিনী মাই গড আপনি জানলেন কি করে শম্ভুচরণের লেখা দিনের বেলাটা ওর পাশে বসেছিলাম কিছুক্ষণ হাতের লেখা থেকে চোখ চলে গিয়েছিল দু একবার ওপরের পাতাটার নাম লেখা ছিল তবে দূর থেকে দেখা তো আপনার বেয়ারা অনুরোধটা কি জানতে পারি মিস্টার মিত্রের আপনি কি জানেন যে ভ্রমণ কাহিনী আমার সংগ্রহে যত আছে তেমন আর কলকাতায় কারোর কাছে নেই সেটা বিশ্বাস করা কঠিন নয় আপনার বইয়ের আলমারির দিকে যে আমার দৃষ্টি যায়নি তা নয় কতগুলো নামও চোখে পড়েছে সোয়েন হেদিন তবে নিয়ে হুকার আমাদের ভোলানাথ চন্দ্র আশ্চর্য দৃষ্টি আপনার ওইটাই তো ভরসা আপনি সিমলা যাচ্ছেন তো এটা আপনি জানলেন কি করে ধামিজার নামটা তার সুটকেসে লেখা ছিল আর ব্যাগটা তাকে আমি নিজে ব্যবহার করতে দেখেছি তাহলে সেটা বলেননি কেন আমি বলে দেওয়ার চেয়ে নিজে তদন্ত করে বার করার আনন্দ অনেক বেশি নয় কি কেসটা তো আপনার আপনি বুদ্ধি খাটাবেন আর তার জন্য আপনি পারিশ্রমিক পাবেন গায়ে পড়ে আমি হেল্প করতে যাব কেন বুঝলাম কিন্তু আপনার অনুরোধটা সেটা চেয়ে এই বাক্সটা আপনি উদ্ধার করবেন নিশ্চয়ই আর সেই সঙ্গে লেখাটাও আমি চাই ওটা ওটা আপনি লাহেড়িকে না দিয়ে আমাকে দেন বটে মিস্টার লাহেড়িকে আমি বলবোটা কি বলবেন ম্যানাস্ক্রিপ্ট হারিয়ে গেছে তাতে ধমিজার পজিশনটা কি হবে একটা নির্দোষ লোকের ঘাড়ে আমি দোষটা চাপাবো কেন আর তার জন্য আমি আপনাকে কম্পেনসেট করব এই খামটা রাখুন আপনি কি আছে ওতে টু থাউজেন্ড ক্যাশ ও লেখার কদর একমাত্র আমি করতে পারি লাহিড়ি পারে না ওটা আমার হাতে এলে ওর একটা গতি হবে নিন আপনি এটা মিস্টার পাকরশি ওতে টু থাউজেন্ডে থাক আর টোয়েন্টি থাউজেন্ডে থাক আমাকে লোক দেখিয়ে কোনো ফল হবে না টাকা আমি নেব না দীননাথ লাহিড়ির লেখা কদর করেন কি না করেন সেটা অবান্তর আমি যে কাজের ভারটা নিয়েছি সেটা হলো বাক্সটা সিমলা থেকে এনে ওর হাতে তুলে দেওয়া সমস্ত জিনিসপত্র সমেত এর অন্যতা হবে না মিস্টার পাকড়াসি এই আপনার শেষ কথা শেষ কথা মিস্টার পাকড়াসি ঠিক আছে কিন্তু লেখাটা উদ্ধার হলো কিনা সেটা জানতে পারি কি নিশ্চয়ই আমি নিজে আপনার বাড়িতে গিয়ে জানিয়ে আসবো বেশ good night mister Pakrashi Good morning. This is your captain speaking. We are flying at an altitude of 45,000 feet, and our ground speed is 600 miles per hour. We are now passing the city of Varanasi on our right. Our estimated time of arrival at New Delhi is 08 hours. The weather en route is fine. I hope you're enjoying your flight. Thank you. কিরকম বুঝছেন লালমোহন বাবু এয়ারবাসের জবাব নেই টেক অফের সময় ওরকম মুখ বেঁকে গেছিল কেন আপনার ওটা হবেই তপসে ওপরে ওঠার সময় মানুষের সঙ্গে মাধ্যাকর্ষণের একটা লড়াই চলতে থাকে সেই লড়াইয়ের ছাপটা পড়ে মানুষের মুখের ওপর তাই মুখটা বেঁকে যায় যারা চাঁদে যায় তাদের বিষয়ে পড়নি কিন্তু আর কারোর মুখ তো দেখেনি বুঝছিস না আর সকলের হয়ে উনি একাই লড়ছিলেন মাধ্যাকর্ষণের সঙ্গে <laughs> হ্যাঁ, ভালো কথা আপনার ওই ধামিচার ব্যাগে একটা হলদে কৌটোয় সুপুরি দেখছিলাম না হুম আছে একটু দিন তো দেখি এই নিন এটা আপনার কাছেই রাখুন থ্যাংক ইউ হারাবেন না ওইটি সমেত বাক্স ফেরত দিতে হবে কিন্তু হারাবো কেন ট্রেনে দেখলাম মৌরি দিচ্ছে মৌরিটা কিন্তু আমার চলে না আচ্ছা ফেলুদা বল এই বাক্স বদলের ব্যাপারে কোন জিনিসটা তোমার সবচেয়ে রহস্যজনক বলে মনে হয়েছে নেপালি বাক্সের গন্ধ কি মিস্টার লাহিড়ি যে নেপালি বাক্সটা দেখালেন তাতে একটা অদ্ভুত গন্ধ ছিল সেই গন্ধ আমি আর এক জায়গায় পেয়েছি সেখানে কি করে গেল সেটাই রহস্য অদ্ভুত কল করেছে মশাই কিরকম পরপর পরপর আসছে লাগেজ আপনি চোখ রাখছেন তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার তো লাল সুটকেস ব্লাড রেড ওই যে কি ওই তো আপনার ব্যাগ আসছে এইদিকে ইয়েস ইয়েস রেডি থাকুন হ্যাঁ রেডি থাকুন কাছে লিট টেনে বার করে নেবেন বলছো নইলে তো বেরিয়ে যাবে আবার পুরোটা ঘুরে এলে তবে পাবেন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক বলেছো এই যে ওয়ান টু থ্রি আপনার তো লাগেনি তো সাবাস হ্যাঁ আচ্ছা ক্যাপিটাল তো দুরকম মানে হয় তাই না ঠিক বলেছেন ক্যাপিটাল অর্থ চমৎকার এক্সেলেন্ট আর ক্যাপিটাল অর্থ রাজধানী দিল্লির সম্বন্ধে দেখছি দুটোই খাটে বেড়ে শহর বানিয়েছে মোগলরা এটা নিউ দিল্লি লালমোহন বাবু এটা মোগলদের বানানো নয় সাহেবদের বানানো তাই বুঝি আগে হ্যাঁ আমাদের ঘর হ্যাঁ একসময় স্নানটা সেরে নেবেন কাল দুপুরের আগে আর স্নানের সুযোগ নেই কিন্তু আর যদি চান তো আগে একবার যন্তর মন্তরটা দেখে আসতে পারেন এখান থেকে কাছে যন্তর মন্তর রাজা মানসিংহের কীর্তি অষ্টাদশ শতাব্দীর অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কি তপেশ যাবে নাকি চলুন আর তো কিছু করার নেই আপনি যাবেন না আমি একটু চুপচাপ শুয়ে ভাবতে চাই মনের জট যদি কিছু ছাড়ানো যায় হ্যালো হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন কি ব্যাপার মশাই অটোগ্রাফ নিতে আসছে আপনার না আমার আমার ও ঠিক আছে চলো ভাই তপেশ আমরা ঘন্টা খানেকের মধ্যে ফিরছি ফেলুদা ঠিক আছে খুলছি ওটা কি ভাই কোনটা অদ্ভুত সব ঘর বাড়ি মাথা উঁচিয়ে রয়েছে ওটাই তো যন্ত্র মন্ত্র তাই বুঝি ওগুলো ঘর বাড়ি নয় যন্ত্র কিসের যন্ত্র অ্যাস্ট্রোনমিক্যাল যন্ত্র বোঝো এই জিনিস না দেখলে বিশ্বাস করা কি হলো লোকটাকে দেখলে কে লোক ছাপদাড়ি কালো চশমা হাতে নীল ব্যাগ নীল ব্যাগ আমাদেরটাই বলে মনে হলো পাশে একটা ঘষটার দাগ ছিল সেটাও আছে হাইলি সাসপিশিয়াস পাপেশ ওই লোকটাকে সেই প্লেন থেকে দেখছি এয়ারপোর্টেও ছিল হোটেলেও ছিল অত্যন্ত সন্দিগ্ধভাবে দেখছিল আমার দিকে কি করবেন তাহলে যন্ত্রমন্ত্র দেখবেন না হোটেলে ফিরে যাবেন নীল ব্যাগটা ভালো লাগলো না পাপেশ ওরকম নীল ব্যাগ কটা আছে জানেন ভারতবর্ষে যটাই থাকুক পাশে ওরকম ঘষটার দাগ কিন্তু খুব বেশি থাকতে পারে না এ তোমার দাদাকে না বলা অব্দি আমার কিন্তু স্বাস্তি নেই ফেলুদা ফেলুদা ঘুমিয়ে পড়লেন নাকি ফেলুদা ফেলুদা ए बेरा तुम्हारा पास एक्स्ट्रा चाबी है हाँ हुजूर खोल दो तो আছে সত্যনাশ কি ব্যাপার ফেলেদা ফেলেদা লালমন বাবু একটু জল এনে মুখে ঝাপটা দিন তো ওই ওই সার থেকে নিয়ে আসুন খুব শাস্তি হয়েছে কেন মশাই অটোগ্রাফ অটোগ্রাফ দেবার লোকটা নেবার চেয়ে কিছু কম নয় ও তখন যে ফোন করলো তোরা চলে যাওয়ার দু মিনিটের মধ্যে এলো বেল টিপল দরজা খুললাম বাস ব্ল্যাক আউট লোকটার মুখ দেখেছিলে হ্যাঁ এক ঝলক দাঁড়িয়ে আছে কালো চশমা ব্যাস ঠিক বলেছি কি লোকটাকে তো দেখলাম এক্ষুনি রাস্তায় হাতে ব্যাগ নিয়ে আমি তো বললাম পকেশকে সন্দেহ হলো বলেই তো তাড়াতাড়ি ফিরে এলাম সেই প্লেন থেকে দেখছি লোকটাকে জানেন ব্যাগটাকে তো দেখছি না ফেলুদা না থাকলে আর দেখবি কি করে বল এখন কি হবে তোদের আবার বেরোতে হবে জিনিসগুলোর লিস্ট আছে আমার কাছে লিস্ট মিলিয়ে মিলিয়ে তোদের কিনে আনতে হবে দিল্লিতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই রুমালও পেয়ে যাবি কিরম দেখতে ছিল রুমালটা মনে আছে তো হ্যাঁ হ্যাঁ মনে আছে রুমালটা কিনে একটা দর্জির দোকানে যাবি জিটা কিরকম ভাবে লেখা ছিল আমার মনে আছে আমি একটা কাগজে লিখে দিচ্ছি ও দরকার হবে না আমার মনে আছে আমি দেখিয়ে দেবো আর আসল জিনিসটার কি হবে ব্যাগ ওরকম ব্যাগ ঢের পাবেন দোকানে কিন্তু সে তো নতুন ব্যাগ হবে নতুনকে পুরনো করার রাস্তা আছে সিরিজ কাগজ কিনে আনতে হবে বুঝলে ঠিক আছে এই যে জিনিসের তালিকা তাহলে কুতুব মিনার রেড ফোর্ট আর লড়াই লেগে গেছে লালমোহন বাবু ফুর্তির কথা ভুলে যান ট্রেনে আপনার ঘুম হয় লালমোহন বাবু হয় মশাই কেন মিথ্যে কথা বলবো ঝাঁকুনিতে অসুবিধা হয় না অসুবিধে ঝাঁকুনিটা তো হেল্প করে মশাই হুম মিস্টার লাহেরি বলছিলেন এমনিতে ঘুম হয় না কিন্তু সেদিন ঘুমিয়েছিলেন এমনই ঘুম যে হাওড়া স্টেশনে ঘুম ভাঙাতে হল তার মানে ঘুম পাড়ানোর তো রাস্তা আছে সেটি ভাবছিলাম উনি লোয়ার বাড়তে ছিলেন ওই যে পাশে আংটায় গেলাসে জল দেখছেন ওই জলে যদি একটি বড়ি ফেলে দেয়া যায় তার মানে বাক্স বদল নয় বাক্স চুরি সেইটাই তো ভাবছি অমশাই কি এই দেখুন এই সুপুরির কৌটো আমার কাছে রয়ে গেছে ভালোই তো একটা জিনিস অন্তত জোর করতে হলো না কিন্তু এটা তো খালি স্টেশনে সুপুরি পাওয়া যাবে নিশ্চয়ই আপনি কি এর মধ্যে সব শেষ করে ফেললেন নাকি একটি মাত্র বাকি সেটা বেরোচ্ছে না বেরোচ্ছে না আটকে গেছে কই দেখি তাই তো দেখি আপনার ডট পেনটা চার দিয়ে যদি খোলে কিরকম সুপুরি মশাই এর রং তো হাতে আঁকা বলে মনে হচ্ছে তোকে ওই জলের গ্যালাসটা দে তো যে ঝলমল করছে করবে না এই যে নিখুঁত পলকাটা একটি হিরে লালমোহনবাবু কোথায় হোটেলের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছেন স্নো দেখছেন বোঝো খালি বলছেন এই কোথায় এলাম এ কোথায় এলাম সন্তোষ এখনো ঘন্টা দিনে সময় আছে আমি একটু ঘুরে আসছি সিগারেট টিগারেট কেনা আছে তোরা হোটেলে থাকিস ঠিক আছে আমিও নিজে যাচ্ছি চলো হ্যাঁ আপনারা হোটেলেই থাকুন আমি একটু ঘুরে আসছি কেন জানেন না হোটেলটা স্নো ভিউ শহরটা সিমলা দেশটা ভারতবর্ষ হ্যাঁ তবে সুইজারল্যান্ড বলেই ভাববেন না যে বিপদের শেষ <laughs> আপনার আপনার মুখে ফুল চন্দন পড়ুক আমি আসি তাহলে আবার কোথায় এলাম কোথায় এলাম করবার আগে বলে দিচ্ছি আমরা যাচ্ছি কুফরির রাস্তায় কুফরি হ্যাঁ তবে অত দূর যেতে হবে না কুফরি আট মাইল আমরা যাব আড়াই মাইল ওয়াইল্ড ফ্লাওয়ার হল ঢাই না তার মানে মিনিট কুড়ির ধাক্কা এই বরফের মধ্যে দশ মাইলে বেশি তো স্পিড তুলতে পারবে না ভাবা যায় না মজা রাস্তায় বরফ কাছে বরফ পাহাড়ে বরফ চতুর্দিক তুষারে তুষারময় আপনি যা করবার করে নিন লালমোহনবাবু আপনি বলছেন বিপদ নেই আমার মন কিন্তু সেটা বলছে না আপনার মনের আমি খুব তারিফ করতে পারলাম না মশাই দেখছেন কৃষিমেলায় জনমানব নেই এমনকি একটা পাখি পর্যন্ত নেই আর আপনি বলছেন বিপদ Good afternoon, Mr. Mitra. Good afternoon. This is Mr. Ganguly, and this is my cousin, Topesh. Glad to meet you, Mr. Dhamija. Come in, please. Did you have a good trip? Very good, thank you. Sit down, please. Here's your bag. And here is Mr. Lahiri's. Uh, आप आप खोल के देख लीजिए आप भी देख लीजिए Is there anything missing? Wasn't there a manuscript in it? Manuscript? Yes, a fat one, about 200 pages. No. No manuscript. No, there was no manuscript. I see. Okay, thank you very much. And thank you, Mr. Mitra. Won't you stay for a cup of tea? No, thanks. Good day, Mr. Damija. Good day, sir. ব্যাপার হলো কিছু বুঝতে পারছি না তো ভেলুদা ওটা গেল কোথায় সেইটাই তো ভাবছি ভদ্রলোক নিজে ঝেপে দেননি তো সেরকম লোক বলে তো মনে হলো না আর বুক লাভার বলে তো মনে হয় না আলমারিতে যা বইয়ের সেট আছে সেগুলো তো কোনদিন হাত করেছে বলে তো মনে হয় না তার মানে এত দূর আসা তাহলে পণ্ডশ্রম এই রহস্যটা একেবারে অপ্রত্যাশিত সেটা বলতেই হবে रोड ब्लॉक था साहब बीच में गड्डी रख दिया সত্যি তো রাস্তার মাঝখানে ট্যাক্সি করে পার্ক করে দিয়েছে যারা রোল দেনে ড্রাইভার জিপ আপনারা এখানে থাকুন আমি একটু এগিয়ে দেখছি আপনি থেকে কথা বলছেন আড়াল থেকে মিস্টার মিত্তি কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি কি চান আপনি প্রথমে আপনার পকেট থেকে আপনার রিভলভারটা বার করুন মিস্টার মিত্তি বার করুন ফল ভালো হবে না আমার নিজের হাতেও অস্ত্র রয়েছে ঠান্ডাটা বড্ড বাড়ছে তপেশ বার করেছি এবার কি করতে হবে আপনার সামনের দশ হাত দূরে একটা বরফে ঢাকা পাথর রয়েছে তার উপর ছুড়ে ফেলুন ওটা ঠিক আছে এবার আপনার কাছে যে পাথরটা আছে সেটা বার করুন আসছি আপনার থেকে কিছুটা দূরে দাঁড়াবো আমি আপনি পাথরটা আমার দিকে ছুঁড়ে দেবেন এই চাপ দাড়ি তাতে দেখেছি চুপ করুন হ্যাঁ এবার ছুঁড়ে দিন পাথরটা থ্যাংক ইউ মিস্টার মিত্তি এবার আমি গাড়িতে গিয়ে উঠছি আমার রিভলভার কিন্তু আপনার দিক থেকে এক চুল নড়বে না কাজে আপনি কোনো চালাকির চেষ্টা করবেন না মিস্টার মিত্তির রবিবাবু ফকির বাবু আপনার ছদ্মবেশ ফেলু মিত্তিরকে ঠকাতে পারবে না প্রবীর বাবু তাদের কিচ্ছু এসে যায় না মিস্টার মিত্তির <laughs> আমার বিরুদ্ধে আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না আর আপনিও ওই পাথরটা দিয়ে কিচ্ছু করতে পারবেন না প্রবীর বাবু ওটার দাম পঁচিশ টাকা তার মানে সিমলার জেম কোম্পানি থেকে আজ দুপুরে কেনা আপনি নেপালি বাক্স থেকে যে পাথরটা নিয়ে আপনার সুপুরির কৌটোয় রেখেছিলেন সেটা কোথায় জানেন এই দেখুন হ্যাঁ প্রবীর বাবু আর প্রমাণ যদি বা না থাকে আপনার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার রাস্তা আছে জানেন তো পুলিশের জিপ যে এসে পড়লো আওয়াজ শুনতে পাচ্ছেন না পালাবার পথ নেই প্রবীর বাবু ওদিকে যাবেন না রক্ত আমিন নমস্কার মিস্টার পাকরাশি আসুন আসুন আসুন তা এঁকে তো চিনলাম না ইনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি বসুন কেমন হলো সিমলায় সাকসেসফুল সাকসেসফুল আর কি করে বলি সে পাণ্ডুলিপি তো পেলাম না পেলেন না সে খবরই তো দিতে এলাম আপনাকে মিস্টার লাহিড়ির বাক্সে ছিল না তা ধামেজা কি বলল তিনি ডিনাই করলেন আর তাকে দেখে মনে হলো তিনি সত্যি কথাই বলছেন হাসছেন কেন মিস্টার মিত্তি আমি জানতাম খাতা আপনারা পাবেন না আপনি জানতেন জানবো না আমার যে ইনসমনিয়া ঘুম হয় না রাত্রে ট্রেনে কি হলো সেটা যে আমি দেখলাম কি দেখলেন আপনি লাহিড়ির বাক্স থেকে পাণ্ডুলিপি ধ্যামেজার বাক্সে রাখা হলো বাক্সের জায়গা অদল বদল হলো ধ্যামেজার বাক্স যাতে লাহিড়ির হালকা মনে না হয় তাই তার মধ্যে দুটো খবরের কাগজ পড়া হলো এসব যেমন নিজের চোখে দেখা কার কীর্তি এটা বুঝতে পারলেন না ড্যামেজা হিমসেলফ সত্য তো তুখোর লোক আমি ভেবেছিলাম আপনি বড় গোয়েন্দা ব্যাপারটা বুঝতে পেরে যেন তেন প্রকারেন ম্যানস্ক্রিপ্টটা ধামেজার কাছ থেকে আদায় করে আনবেন তাই আমি আপনার বাড়িতে গিয়েছিলাম আমার অফারটা নিয়ে কিন্তু এখন দেখছি আপনি বুদ্ধিমান হলেও ততটা বুদ্ধিমান নন ঢ্যামেজার বাইরের পালিশ দেখে আপনি তার কথা মেনে নিলেন কেন মেনেছি জানেন কেন কারণ একটা গন্ধের কথা মনে পড়ে গেল গন্ধ দীননাথ লাহিড়ের নেপালি বাক্সে যে গন্ধটা পেয়েছিলাম সেই গন্ধ কিসের গন্ধ বহুকাল বাক্সবন্দি প্রাচীন জিনিসের গন্ধ সেই বাক্সের খুঁটিনাটি জিনিসে সেই গন্ধটা ছিল আর আমার বিশ্বাস সেই পাণ্ডুলিপিতেও ছিল তা থাকতে পারে কিন্তু এই ঘরেও সেই গন্ধ পাচ্ছি মিস্টার পাকরাশি আজও পাচ্ছি সেদিনও পেয়েছিলাম তা প্রাচীন জিনিসের কি অভাব আছে আমার ঘরে উনিশশো তেইশে শম্ভুচরণ মারা যান সুতরাং তার লেখার কপিরাইট চলে গেছে আজ দশ বছর হলো তার লেখা বই ছাপিয়ে দুপাশা কামানোর লোভ সম্বরণ করাটা বোধহয় সহজ নয় মিস্টার পাকরাশি তাই না আপনি ভেবেছিলেন ধমিজার কাছ থেকে মিস্টার লাহিড়ির বাক্স আদায় হলে তাতে লেখাটা না পেলে সন্দেহ ধামিজার উপরই পড়বে এটা আপনার জানা ছিল না যে কেসটা আসবে প্রদোষ মিত্তিরের কাছে যে লেখার কপিরাইট নেই সেটা আমি যদি ছাপাই সেটা কি বেআইনি হলো তাতে কার কি বলার আছে মিস্টার মিত্তির আমার বলার আছে মিস্টার পাটলাসি কারণ বাক্সটা ফেরত পেলে ওটা আমাকে দেবেন বলে কথা দিয়েছিলেন মিস্টার লাহেরি ওই লেখা প্রথম আমি ছাপাতে চাই আর আইনের দিক দিয়ে কিছু বলার না থাকলেও নীতির দিক দিয়ে আছে বই কি তার জলের গেলাসে আপনার ঘুমের ওষুধ ফেলে দিয়ে ঘুম পাড়িয়ে আপনি তো লেখাটা চুরি করেছিলেন মিস্টার পাকড়াশি আপনি তো চোর লেখাটা দেবেন কি হ্যাঁ। নিন এবার আসুন আপনারা আবার কি আপনার টাইপ করা কপিটা চাই তো সে যা তো নিয়ে আয় ওই বাক্সটার মধ্যে রয়েছে মনে হচ্ছে হ্যাঁ ফেলুদা নিয়ে আয় থ্যাংক ইউ লালমোহন বাবু আপনি কিছুটা নিন নব হ্যাঁ তুই নে কিছুটা আর বাকিটা আমি গুড এইবার ছিঁড়ু ছিঁড়ব নির্দিধা